আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রথম জানতে চেয়েছেন আমাদের সমাজে প্রচলিত আছে ইমামের সাথে মুসল্লি মন মালিন্য হলে ইমামের পিছনে নামাজ পড়ে না এটা কি ঠিক আছে না এটা ঠিক নেই ইমামের সাথে আপনার দুনিয়াবি বিষয় নিয়ে আপনার মনোমালিন্য হতে পারে ইমাম সাহেব মানুষ আপনিও মানুষ ইমাম সাহেব তো ফেরত ছাড়া তাহলে ইমাম সাহেবের ভুলও হতে পারে ইমাম সাহেবের সমস্যা হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে দ্বিমত হইতে পারে দ্বিমত হচ্ছে বলে আপনি নামাজ ছেড়ে দিবেন তার পিছনে তা করা যাবে তার পিছনে যতক্ষণ শরীর এমন কোন ওজন পাইবেন না যে ওজনের কারণে তার পিছনে নামাজ পড়তে নামাজ হবে না এতক্ষণ পর্যন্ত আপনার সাথে যত দ্বিমত থাকুক না কেন আপনি তার পিছনে চলাফেরা করবেন আর জামাতের মধ্যে আপনার নামাজটা ইমামের উপরে পুরোপুরি নির্ভরশীল না আপনার সলাত আপনার ইমামের সলাত ইমাম কিন্তু জামাতটা একটা এবার এই জন্য জামাতের কারণে আপনি তার সাথে করতেছেন কিন্তু আপনার ভুল হলে আপনার নামাজ বাতিল আর জামাত সংশ্লিষ্ট ভুল হইলে তখন সবাই নামাজ বাতিল কিন্তু ইমাম জামাত সংশ্লিষ্ট ভুল করে তার ব্যক্তিগত কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় যেটা জামাতের সাথে সম্পর্কিত কোনো ফরজ ওয়াজিদের ভুল না তাহলে ওটা ইমামের নামাজে সমস্যা হবে আপনার সমস্যা হবে এই জন্য আপনি অবশ্যই ইমামের পিছনে চলাচলা করবেন বিড়ি সিগারেট সাদা পাতা জর্দা এগুলা খাওয়া মাত্র নাকি হারাম এগুলা খাওয়া মাত্র হারাম দুইটাই ঠিক দুইটা একই জিনিস মাত্র আর হারামে বেশি তফাত নেই কেউ মনে করে মনে মাত্র হইলে খাওয়া যায় হারাম হলে মনে খাওয়া যায় হ্যাঁ, হানাফি মাঝাবে সর্বসম্মত ফতোয়া মাকরু মানে মাকরুয়ে তাহারিমি মাকরুয়ে তাহারিমি মানে এটা হারামের একেবারে কাছাকাছি কিন্তু হারাম শব্দটা হানাফি মাঝাবের ওলামাই গ্রাম উচ্চারণ করেন নাই এজন্য করেন নাই যেহেতু কোরআনে আল্লাপাক এই জিনিসটাকে সরাসরি হারাম উল্লেখ করেন এটা নাম ধরে বলেন নাই এজন্য ফকিরা এটা ফকিদের একটা পরিভাষা তারা হারাম না বলে মাত্র বলছে কিন্তু তার অর্থ এই না যে এটা হালাল এটাও হারাম এটা খালি কবিরা গোটা হবে এজন্য সকল ইমাম সকল প্রকৃতির মতে এই বিড়ি সিগারেট সাদা পাতা জর্দা এগুলো হারাম এগুলা পাকরু এগুলা কবিরা গোটা আপনার জুমা নামে কোন নামাজ আছে কিনা আপনার জুমা নামে নির্দিষ্ট নামাজ নাই কিন্তু নামাজ আছে মানে এত রাকাত এরকম নির্দিষ্ট নাই কিন্তু জুমার বরজের আগে খোদ্বার আগে যতগুলো নামাজ আছে সবগুলোই আপনার জন্য মানে আপনি মসজিদে আসছেন আশি রেখা তাহিয়াতের মসজিদ পড়তেন তারপর থেকে এবার আপনি দু রেখা দু রেখা দু রেখা করে যত রাখাত পারেন করতে থাকবেন আপনি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা তো করতে পারেন কোনো অসুবিধা নেই এই যা করছেন এগুলার নাম আচ্ছা প্রস্তাব করে ডিজাইভার শিশু নিয়ে হাঁটা ঠিক কিনা প্রথম কথা হইল স্বাভাবিক যারা সুস্থ তাদের হাঁটাহাঁটি লাফালাফি নাচানাচি থাকে কারণ নবী সালাম কখনো প্রস্তাব করে এরকম ব্যায়াম করছেন এক্সারসাইজ করছেন বা সাহাবাই কেরাম করছেন তাবিনীরা করছেন বা ইমাম আবহানিবার হানিবা করছেন বা ইমাম সাহাবি রহমতুল্লাহ এইরকম যুগে যুগে কেউ করেন পায়খানা করার পরে যেমন এক্সারসাইজ করা লাগে না এমনি পরিষ্কার হয়ে যায় প্রস্রাবের পরেও ঠিক একই ভাবে এটা পরিষ্কার হয়ে যায় এটার জন্য নাচানাচি করা বা হাঁটাহাঁটির দরকার হয় না কিন্তু কারো রোগ ব্যাধি থাকতে পারে কারণ অনেক সময় দু একজনের রোগ থাকতে পারে কারো প্রস্রাব হতে ক্লিয়ার হয় নাই কিছু রয়ে গেছে রোগের কারণে সমস্যার কারণে তিনি একটু বেশিক্ষণ বিলম্ব করবেন একটু গলা কাপড় দিবেন বা যে জায়গায় প্রস্রাব করেছেন ওই জায়গায় একটু দাঁড়াবেন একটু বসবেন কিন্তু এখান থেকে বাহির হই আপনি দরি দরি হাঁটবেন এটা সরমের ব্যাপার এটা লজ্জার ব্যাপার আরেকজন যদি দেখে তাহলে যদি একটা বাচ্চারা দেখে বাচ্চাটার মনে কি হবে যে লোক আপনি দরি দরি হাতে প্রশ্ন থাকবে না তার জিজ্ঞাসা করতে পারে আপু এই কাজ করে কেন এরকম করতেছে কেন বা মা বোনেরা রাস্তা দিয়ে যায় তারা দেখতে পারে কত সরমের জিনিস এই জন্য এটা এইভাবে হাঁটাহাঁটি লাফালাফি দরকার তবে ওই যে তার অসুস্থতা আছে তিনি প্রস্রাবখানা যেখানে প্রস্রাব সেখানে একটু দাঁড়ান একটু বসেন একটু বলা করতেন তাহলে পরিষ্কার হয়ে ইমামের পিছনে প্রথম এক দুই রাখাত নামাজ জামাতে না পেলে পরের রাখাত গুলো কিভাবে পড়বে এই ব্যাপারে আহুল এলেমদের দুইটা মত আছে মানে পরের রাখাত গুলো ধরেন আমি তৃতীয় রাখাত পাইছি চতুর্থ রাখাত পাইছি প্রথম দুই রাখাত পাইনি তাহলে পরের দুই রাখাতে এখানে দুইটা পদ্ধতি যায় হচ্ছে একটা হলো আমি প্রথম রাখাত পড়বো দ্বিতীয় রাখাত পড়বো যে দুই রাখাত পাইনি এটা হলো একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো যে আমি যে দুই রেখাত পাইছি এই দুই রেখাত হবে আমার প্রথম রাখাত দ্বিতীয় রাখা এরপর আমি তৃতীয় রাখাত পরপর চতুর্থ রাখা তৃতীয় চতুর্থ রাখাতে যেমন সুরার পাতে ছাড়া কোনো সুরা মিলাবো না এখানেও আর মিলাবো না এই পদ্ধতিটা বেশি বিশুদ্ধ শাকবিন বাজ রাহমাউল্লাহ শাক হুসাইমিন রাহমাউল্লাহ ওনারা বলছেন যে আমি জামাতে যখন শরীর হবো যে রাখাতে শরীর হবো ওইটা আমার প্রথম রাখা ইমামের দ্বিতীয় হতে পারে ইমামের তৃতীয় হতে পারে ইমামের চতুর্থ হতে পারে কিন্তু আমি যে রাখাতে শরীর হয়েছি এটা আমার প্রথম রাখা তা আমার প্রথম রাখাত হিসাবে এরপরে আমি দ্বিতীয় রাখা তৃতীয় রাখা চতুর্থ রাখা এইভাবে আগাম এটাই হলো সবচেয়ে বেশি বিশুদ্ধ আমাদের এলাকাতে সমিতির মাধ্যমে টাকা লোন দেয় এর মাধ্যমে প্রতি মাসে প্রতি হাজার বাড়তি টাকা নেই এটা কি সুদ হবে কিনা এটা তো একশো পার্সেন্ট সুদ কোনো সন্দেহ নেই এটা নিশ্চিত সুদ আচ্ছা, আমাদের সমাজে কিছু লোক দুনিয়া সব কাজ করে এসে চেয়ারে বসে নামাজ পড়ে এটা ঠিক আছে কিনা স্বাভাবিকভাবে কোন সুস্থ স্বাভাবিক মানুষ যিনি স্বাভাবিকভাবে দাঁড়াইতে পারেন স্বাভাবিকভাবে রুকু করতে পারেন স্বাভাবিকভাবে সাজা করতে পারেন স্বাভাবিকভাবে বৈঠক করতে পারেন তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায় তিনি চেয়ারে বসে নামাজ পড়ছেন তার নামাজ হবে কিন্তু কোন ব্যক্তি দাঁড়াইতেও পারে আবার মাটিতে বসতেও পারে মানে সোজা দাঁড়াইতেও পারে না আবার মাটিতে পা মেলে হোক পা কাজ করে হোক কোনোভাবে মাটিতেও বসতে পারে না তার একটা মাত্র উপায় সে শুয়ে শুয়ে পড়তে পারে না নবিসাম বলছেন সল্লে পা এমান তাও তুমি তাড়াতাড়ি আদায় করো না পারলে তুমি বসো বসতেও না পারলে আদায় করো এখন আদায় করতে পারে বাইরে কিন্তু লোকটা চেয়ারে বসায় দিনে বসতে পারে তাহলে এই লোকটার জন্য শুয়ে শুয়ে আদায় করার চাইতে চেয়ারে বসে পড়াটা উত্তম শাহিবিন বাজ রাহমাউল্লাহ হুসাইবিন রাহমাউল্লাহ ওনারা বলছেন যে এই ক্ষেত্রে এসে লোকটা বিছানায় শুয়ে শুয়ে নামাজ পড়ার চাইতে যদি সে চেয়ারে বসে পড়ে এটা তার জন্য এই ক্ষেত্রে তার জন্য জায়জ কিন্তু আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন রকমের ভাব যায় কিছু আছে মানে বেশি অসুস্থ না ইচ্ছা করলে তিনি মাটিতে বসতে পারেন ইচ্ছা করলে কষ্ট করলে একটু করতে পারেন তো তিনি দেখা যায় চেয়ারে বসে এইরকম সামর্থ্য থাকে চেয়ারে বসে নামাজ পড়তে নামাজ হবে অনেক অনেকে মসজিদের জায়গা দখল করে রাখে চেয়ার দিয়ে আর দেখা যায় ঝগড়াও লাগে একজনের চেয়ারে আরেকজনের বসতে দেওয়া বিভিন্ন রকমের আছে আবার কেউ কয়েকটু এটাকে আবিকাত্মের প্রতীকও মনে করে আমি একজন বড় লোক মানুষ চেয়ারে আদায় করলে একটু বড় লোকের বাপ আসে এইরকম হইতে পারে আল্লাহ সকলের অন্তরে নিয়ত আল্লাহ ভালো করে তবে মূল কথা হইল ওজরবিহীন শারীরিক প্রকৃত ওজরবিহীন যদি আদায় করে তাহলে চলা হবে কিন্তু ওজন থাকলে পড়তে পারে সেই ওজনটা তাকে যদি বিশেষজ্ঞ ডাক্তার বলে যে না আপনি দাঁড়াইতেও পারবেন না দাঁড়াইলে আপনি ঘুরে পড়ে দেবেন অথবা আপনি মাটিতেও বসতে পারবেন না মাটিতে বসলেও আপনি বিপদ হওয়ার সম্ভাবনা আছে আপনি বসতে পারতেছেন তাহলে আপনি সেক্ষেত্রে চেয়ারের সহযোগিতা নিতে পারে জুমার দিন সবাই পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনে সবে এসে নামাজ পড়িলেন ঠিক আছে কিনা এটা ঠিক আছে এক দৃষ্টিতে সেটা হলো তার জুমার দিনের যত পজিটব সব নষ্ট হয়ে যায় এই কাজ করলে সে কিচ্ছু ভাবে না জুমার বড় বড় দুটো ডিম নিয়ে মসজিদ থেকে সাইতে পরীক্ষার খাতা আমরা বড় বড় ডিম দিন দেয় না আমরা তখন ছোট ছিলাম পরীক্ষার দিন তো ডিম খাইও না তাহলে বড় বড় ডিম খাইবা পরীক্ষা তো এইরকম উনি মসজিদে এসে দুটা ডিম নিয়ে বাড়ি চলে যাবে কিছুই পাবে না কোন নাম্বার নবী সালাম বলছেন শুক্রবারের জুমার ফজিলত পাওয়ার জন্য শর্ত হইল লাম ইউফার বাইনা এসমাইনে দুইজন মুসল্লির মাঝখানে সে ফাঁকা করে আলাদা করে সামনে যায় এটা হলো জুমার ফজিলত পাওয়ার জন্য শর্ত কেউ যদি এটা না মানে সে জুমার কোন ফজিলত আরেকটা হলে এর পাওয়ার দরকার নাই কিন্তু ফজিলতের জন্য মসজিদে আসে এই মসজিদে আসছে কেন জানেন সে মসজিদে আসছে যে সে কদিন পরে মসজিদ কমিটি হইল সভাপতি সেক্রেটারি নির্বাচিত হইল এই যদি একদিনও মসজিদে না আসে মানুষকে ভাই নিয়ে হের মসজিদে দেখি না কোনোদিন সেই মসজিদে আসে মাঝে মাঝে চেহারা দেখাই যেতে হবে আপনাদেরকে যে ওই মসজিদে আসছে এখন এই যদি পিছনে সুন্দর করে চুপচাপ বসে থাকে তা আপনারা তো দেখবেন না আমাদের আসছে এই জন্য আসবো শেষে কিন্তু মানুষকে ডিবিয়ে ডিবিয়ে ডিবিয়ে সামনে চলে যাবে সবাই দেখা পাচ্ছে উনি আসছে মধ্যে আবার কিছু আছে এক কোনাদি বসে রয়েছে দেখবেন যে হঠাৎ করে খালি কথা কয় কিন্তু এই লোক এত কথা কয় কেন মানে হে জানান দিতেছে আমি কিন্তু মসজিদে আসছি তোমরা সবাই জানো যে আমি মসজিদে আসছি মানে না তো আপনারা কবে যে মসজিদে আসে না কারণ আসেই তো খালি শুক্রবার আর তো আসেই না এগুলো আসলে বিভিন্ন ধরনের কৌশল এগুলো স্বভাবের জন্য ফজিলতের জন্য আসে না ফজিলতের জন্য আসলে তিনি যেখানে জায়গা পাবেন সেখানে সুন্দর করে চুপচাপ বসে যাবেন হেফাজত করবেন আচ্ছা হুজুরের কাছে প্রশ্ন হজ কাজের উপরে খরচ যে হজ খরচ হওয়ার জন্য বেশি টাকা বোঝা লাগে না স্বাভাবিক খরচ পরিবারের চলার মতো যা দরকার এগুলো আছে প্লাস হজে যাওয়ার মতো টাকা আছে হজে যাওয়ার মতো টাকা হলো বর্তমানে তিন লাখ টাকা হইলে আড়াই লাখ টাকা হইলে হজে যাওয়া যায় এইরকম টাকা পয়সা আছে তাহলে তার উপরে হজ খরচ হয়ে যাবে মানুষ মারা গেলে দশ পনেরো জন হুজুর এনে কোরআন খতম করা হয় এটা ঠিক আছে কিনা যে এটা ঠিক আছে বলতে এটা হুজুরের কিছু ইনকাম হয় এটা তো ঠিক আছে আর আপনার পকেট থেকে কিছু টাকা ছাড়া এটাও ঠিক আছে কিন্তু এটার দ্বারা মাইয়ের কোনো উপকৃত হবে না যে মাইয়েতের জন্য পড়ছেন উপকৃত হবে না বলে কেন হবে না না হওয়ার প্রথম কারণ হলো সার্বিক এবাদত একজনেরটা আরেকজনের দেওয়া যায় এই সূত্রটা মনে রাখবে শারীরিক একটা একজনেরটা আরেকজনকে রাত্রে স্বামী স্ত্রীর দুইজন আপনারা একজনের শরীর খারাপ লাগতেছে এখন আপনাকে আপনি বলতেছেন এই আজকে আমি আসার নামাজটা পড়তে পারবো না তুমি একটু ডাবল পড়ো তোমারটাও পড়ো আমারটাও পড়ে না আচ্ছা পড়ে নিছে হবে হ্যাঁ। উনি পড়ে আপনাকে দিয়ে দিচ্ছে বক্সাই দিচ্ছে আপনাকে মনি সাহেবের কাছে এসার নামাজ পড়ছে ওনারটা তারপর আপনারটা পড়ছে পড়ি পর্যন্ত আমি আমার স্বামীকে বক্সাই দিলাম বাস এখন স্বামীর সাহেবের কাজ হবে কেন হবে না এটা সারে দিতে পারে এটা একজনের তো একজনে করতে পারে না একজন তো একজনের দিতে পারে এটা আর্থিক আবাদত একজনের তো আরেকজনের দিতে পারে যেমন আপনার স্ত্রীর উপরে জাকাত করো স্বর্ণের জাকাত এখন উনি জাকাত দিতে হলে স্বর্ণ বিক্রি করতে হবে না আর উপায় তার কাছে নগদ টাকা আপনি বলেন তো যাও স্বর্ণ বিক্রি করার দরকার না আমি নিয়ে দিচ্ছি আপনি তার জাকাতটা দিয়েছেন তার জাকাত আদায় হবে না হবে কেন হবে এটা আর্থিক আবাদ এই কোরআন তালাবাদটা এটা শারীরিক আবাদত এটা আর্থিক আবাদত না এই জন্য শারীরিক আবাদত আপনি তালাবাদ করবেন আপনার সোয়াব আরেকজন শুনবে তার সোয়াব কিন্তু আপনি তালাবাদ করে আমারে দিতে পারবেন না আমি তালাবাদ করে আপনারে দিতে পারবেন এটা শারীরিক আবাদ সুতরাং আপনি কোরআন তালাবাদ করে মাইয়া ফেলে দিয়ে দিবেন এটা করা না আর একটা সুরাই ইয়াসিন আল্লাহ বলছেন লিউন জিরা মানকানা হাইয়া কোরআন নাজিল জীবিত লোকের জন্য মরা লোকের জন্য মরা লোক কোরআন দিয়ে কি করবে কারণ কোরআন দিয়ে উপকৃত হবে জীবিত লোকেরা আমরা জীবিত লোকেরাই কোরআন বন্ধ করে দিছি মরা লোকদের জন্য কোরআন চালু করে দিছি কিন্তু কোরআন জীবিত লোকের জন্য জীবিত লোক শুনলে কোরআন দিয়ে উপকার হবে একটা বিষয় হলো নবী সাল্লা ইসলামের স্ত্রী মারা গেছে খাদিজা রাজি আল্লাহ মাজার মারা গেছে নবী সালাম জীবিত কয় খতম কোরআন তালাবাদ করছে তারপর নবী সালামের ছেলেরা মারা গেছে কত সাহাবি মারা গেছে কারোর জন্য এক খতম কোরআন তালাবাত হবে আমাদের দেশেও হবে না যদি তালাবাতের পর আপনি হাতিয়া বন্ধ করে দেন যে হুজুর আপনি বিনা পয়সায় যা করতে থাকেন যত খতম দিতে পারেন হারিয়ে কিন্তু পাবেন না এই কথা বলে দিয়ে না তাহলে কয় খতম নিতে এটার কারণ হলো আমরা ইমাম সাহেবদেরকে ঠিক মতো সম্মানে দিই না আমরা ইমাম সাহেব এটা দোষ ইমাম না আমাদের আমরা ইমাম সাহেবদেরকে ঠিক মতো বেতন দিই না সম্মানে দিই না ইমাম সাহেবের একটা পরিবার চলার জন্য মাসে কমপক্ষে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দরকার আপনি দেন কয় হাজার

সাড়ে তিন হাজার টাকা বিশাল টাকা দিয়ে ফেলে তারা সাড়ে তিন হাজার টাকা দিয়ে ফেলা আমি বলি যে ইমাম সাহেবের পরিবারে চারটা ছেলে মেয়ে ইমাম সাহেব ছয়জন মানুষ ছয়জন মানুষের সাড়ে তিন হাজার টাকা কি করে এক মাসে এই কথা চিন্তা করছেন তা এখন ইমাম সাহেব কি করে ওই সাড়ে তিন হাজার টাকা এই কি অন্য দিকে ঘোরাফেরা করবেন নাকি আপনার জন্য কিতাবাদির প্রস্তুতি নিয়ে একে খোঁজ বাড়ি পড়ালেখা করা লাগবে না তার পড়ালেখা করার মন মানসিকতা এটা থাকে না ইমাম আবু আলিফা রহমতুল্লাহ বলছেন স্পষ্ট করে যে যদি কোন ইমাম সাহেবের মুক্তি সাহেবের খতিব সাহেবের গড়ে যদি চাউল না থাকে আটা না থাকে তার কাছে মশালা জিজ্ঞেস করিব কারণ তাকে মাসালা জিজ্ঞেস করলে তার মাথা এখন মাসালার দিকে নাই তার মাথা হতে বড় চাই নাই কেমনে চাইলেন তৈব চিন্তার মধ্যে আছে তখন আপনি এক কিছু হুজুর আমার আপা অসুস্থ কি করবো একটু মাসালা দেন তো এখন হুজুর চিন্তা করে আমার তো সাইলেন দরকার বাসায় কিচ্ছু নাই কারণ হুজুর চিন্তা এখন যদি হয় আমার সাইলের টাকাটা যে আপনি তার পরিবারের অবস্থায় জিজ্ঞেস আপনিও ধোকা খাইছেন উনি আপনাকে ধোকা দিচ্ছেন এই জন্যই মামা মহানিফা রহমতুল্লাহ নিষেধ করছে আমরা ইমাম সাহেবদেরকে এরকম অবস্থার মধ্যে রাখছি এই জন্য তারা এই কোরআন খতম এগুলা দিয়ে আমি যখন এলাকায় যাই বিভিন্ন দিকে যাই আমার কাছে বুঝো সভ্যতা কইয়েন এগুলো একটু কইয়েন কারণ আপনারা তো ঢাকা শহরে থাকেন আমরা গ্রামে থাকি কোন রকম এগুলা দিয়ে ইনকাম করি আপনারা চলে যাবেন আবার আমাদের এগুলা সর্বনাম আমাদের রিজিকে হাত দিয়েন না আমি বলি তো শুনেন ভাই রিজিক আল্লাহ পাঠান আপনি তাকুয়া অবলম্বন করবেন এগুলা থেকে দূরে থাকবেন দেখবেন আল্লাহ কত দিক থেকে আপনার রিজিক বাড়াই দেবেন এটা আল্লাহর ওয়াদা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া মিন হাইসু লা ইয়াহতাসিব আমাদেরকে প্রথম প্রথম অনেকে বলতো হুজুর দেখবেন এই যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কোরআন আর হাদিসের বাইরে কোনো ওয়াজ করতেন না বাংলাদেশে একটা ওয়াজও তাওয়া সবাই থাকে কনে আপনাদেরকে ওয়াদা দাওয়াত দিব বাংলাদেশের মানুষ সুরের পাগল বাংলাদেশের মানুষ গানের পাগল বাংলাদেশের মানুষ কিচ্ছা কাহিনী পাগল কোরআন হাতে সুনের ওয়াজ বাংলাদেশে নাই আলহামদুলিল্লাহ এখন আমাদের ডেইলি যদি দশটো দাওয়াত নেই তাও শেষ হয় তাহলে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের আলহামদুলিল্লাহ এখন কোরআন হাতে শোনার জন্য আগ্রহী তাহলে এটা আমরা যখন দৃঢ় সিদ্ধান্ত নিচ্ছি আমাদের সিদ্ধান্ত যখন দৃঢ় হয়েছে যে কোরআন হাদিসের বাইরে আমরা কিছু বলবো না ওগুলা দরকার না দাওয়াত না পাইলেন দেখেন এখন আল্লাহ মানুষের মধ্যে ওই একটা তৈরি করে দিচ্ছেন ইমাম সাহেব যদি সিদ্ধান্ত নেন আমি কোনো বেদাত করব না সম্পূর্ণ সুন্নতের উপরে টিকে থাকবে দেখবেন আল্লাহ তার মধ্যে কত বরকট দিয়ে দিবেন আল্লাহ সুবান আচ্ছা, বালাগালুটা বিকামা লিগি নামে দরদ পড়া যায় কিনা এটা তো দরদ না এটা হলো কবিতা এটা পড়লে কবিতা পড়া হবে কবি নজরুল কবিতা যেমন কবি নজরুল রাসুলের সামনে কত কবিতা লিখছে না হ্যাঁ। বাংলা কবিতা আছে তো ওই কবিতা পড়া যেমন বালাগাদুলা পড়া বালা বালাগাদুলটা আরবি হওয়ার কারণে আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ বোঝে না মনে করছে এটা আরবি সৌদি আরবে সিনেমা বই নাটকের বইও আছে আরবি তো রাস্তা পড়ে থাকলে বাংলাদেশে মানুষ দেখলে এখানে আজাব করে মানুষ মনে করে আরে দেখো পুরানো পাতা হাদিসের পাতা মাটিতে পড়ে আসলে তো এটা নাটকের পাতা সিনেমার পাতা পড়ে গেছে আরবি আরবি না বোঝার কারণে বালাগালুলাটা হল কবিতা নজরুল কবিতা যেমন ওই কবিতা অথবা কিন্তু এটা আমাদের দেশে এখন দৌড় হয়ে গেছে এটা যদি সারা জীবনও পড়েন দৌড়দের বিন্দুমাত্র স্বভাব পাবেন না দৌড় হলে এবার দরুদ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া একবার দরুদ পড়তে সাল্লাল্লাহু আলাইহি আসরা দশ বার আল্লাহ পাক রহমত নাযিল করেন দশটা নেকি দান করেন দশটা গুনা মাফ করেন এই পর্যন্ত সারা জীবন বালা গণনা করতে পারবেন না কারণ এটা তো কবিতা এটা দরুদ না আচ্ছা দয়া করে ভিতরের নামাজের নিয়মটা জানাবেন ভিতরের নামাজ সহি হাদিসের ভিত্তিতে দুইটা পদ্ধতিতে পড়া যায় যেটা মসজিদে হারামে এবং মসজিদে নবীতে পড়া আপনারা রমজান মাসে একটু ভালো করে যদি এই মক্কা মদিনের নামাজটা দেখবেন বিতিরের নামাজ সেখানে রমজানে জামাতে হয় যারা তো সরাসরি পড়ার তো তৌফিক হচ্ছে তারা পড়ছেন যারা না পড়লে বাংলাদেশ থেকেও আপনি বসে দেখতে পারেন যে বিতিরের নামাজটা কিভাবে হচ্ছে এই পদ্ধতিটা হলো এক সবার সহি হাদিসের ভিত্তিতে বিতিরের নামাজ আর আমরা যেটা পড়ি এটাও হাদিসে আসছে বাংলাদেশে যেটা তবে এটার হাদিসটা দই দুর্বল হাদিসের ভিত্তিতে এটা তবারানির মধ্যে এই হাদিসটা আছে কিন্তু হাদিসটা দুর্বল মহাদেশনেকেরামের মধ্যে আর মক্কামদিনে যে পদ্ধতিতে পড়া হয় এটা সহি সহি পদ্ধতিটা হইল আপনি দুই রাখাত পড়বেন তারপরে বসছেন বসে সালাম ফিরে দেবেন সালাম ফিরে উঠে আর রাখাত আর উল্টা তাকবির বলবেন নাই উল্টা তাকবিরের কোন সিস্টেম ইসলামে নাই আপনি সুরাল ফাতে পড়ছেন সুরাল আখলাস পড়ছেন এরপর আপনি দোয়া অথবা রুকু গেছেন রুকু থেকে উঠে দোয়া করেন সোদাই হাফেজ আবুল্লাহ আমরা মক্কাতে সে আধা ঘন্টার মতো ভিতরের নামাজের পুনার ভিতরের নামাজের দোয়া লম্বা দোয়া আপনি ভিতরে দোয়া করেন তৃতীয় রাখা এটা হলো একটা সহি পদ্ধতি আর একটা হলো দ্বিতীয় রাখাতে বসবেন না একটা না তিন রাখাত করবেন মাঝখানের বৈঠক থাকবে এই দুটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত এইভাবে ভিতরে পড়বে হ্যাঁ দোয়ায় কোনো তো দোয়ার মধ্যে পড়বেন আমরা যেটা পড়ি এটাও পড়া যাবে আল্লাহ এটাও পড়া যাবে আরো অনেক দোয়াই আছে আল্লাহ আরো অনেকগুলো আছে নামাজের আগেও পরে ছয় টাকা করে যে সুন্নত করা হয় তার সঠিক সুন্নত কিনা যে একটু আগে আমরা বলছি পরের যে ছয় টাকা এটা সঠিক এটা বাদাল জুমা এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত মসজিদে না পড়ে ঘরে চলে যেতেন তাহলে দু রেখাত আর আগেরটা তো আমরা বলছি আগে চার রেখাত নির্দিষ্ট আগে আপনি যত রেখাত পারেন পড়তে থাকবেন সবে বরাত পালন সম্পর্কে সহি কোনো হাদিস আছে কি সহি কোন হাদিস নাই একটা হাদিসকে কোন কোন মহাদেশের একরাম হাসান ওইটা সবে বরাতের ব্যাপার না ওইটা হলো লাইলাতুল নাসমিন শাহবাজ সবে বরাত একত্রিশ লাইলাতুল নাসমিন শাহবান একত্রিশ দুটার আমরা এক বানাই ফেলছি সবে বরাত মানে বরাত মানে কি বলেন তো দেখি বরাত কোন শব্দ আরবি না উর্দু না ফার্সি ফার্সি এটারে বাংলা করেন এটারে আরবি করেন বাংলা করলে কি বাক্য রজনী মানে বরাত মানে আমরা বরাতে নাই সবাই আজকে সিডনি পাইছে তুই পাস না তোর বরাতে নাই কি বলেন হ্যাঁ। বরাতে না মানে কি তোর ভাগ্যে নাই হ্যাঁ তো সবে বরাত মানে ভাগ্যে না ভাগ্য রজনী ভাগ্যের আরবি কি অদল তাহলে সবে বরাতের আরবি হলো লাইলাতুল কদর মানে লাইলাতুল কদরকে সবে কদরকে ফার্সিতে সবে বরাত বলে কিন্তু বাংলাদেশে আসি ওই রমজান মাসের সবে কদর চলে গেছে সাবান মাসে এখানে আপনার লাইন নাসবে মিন শাবান শাবানের মধ্যবর্তী রাত এইটা ব্যাপারে অনেকগুলো হাদিস আছে কিন্তু হাদিসগুলো একটাও সহিয়া একটা হাদিসকে কোনো কোন মহাদেশের হাসান বলেছে ইমাম আলবানি রহমাউল্লাহ এটাকে হাসান বলছে এই হাসান যে হাদিসটাকে বলছেন সেই হাদিসের দুইটা আমলের কথা আসছে ইন্দাল্লাহ লা ইয়াত্তাদিউ ইলা আপনি ফি মিন শাবান

বাস আপনি সেরেক মুক্ত হয়ে সুন্নতকে ভালোবেসে ঘুমাই থাকবেন আল্লাহ আপনার সব গুণে মাফ করবেন এই হাদিসটার উপরে যদি আমল করতে চায় তবে এটাকেও অধিকাংশ মহাদেশের বলছে এটা দই দুই একজন মহাদেশ বলছে এটা হাসান হাসান মানি তার উপর আমল করা যায় আমল করতে চাইলে দুটা কাজ করতে হবে একটা সেরে মুক্ত হতে হবে সেরে সেরে দিতে হবে আর একটা সুন্নতকে ভালোবাসতে হবে বাস এই দুটা আপনার মধ্যে থাকলে আল্লাহ আপনারা মাফ করে দেবে এই দুটা আমলের এত ফজিলত কেন কদিন পরে রমজান আসতেছে পনেরো দিন পরে চোদ্দ দিন পরে আর রমজান মাসের যে বিশাল প্রতিরোধ আপনার মধ্যে শেরেক থাকলে এই ফজিলত পাইবে না এই জন্য আগে শেরেক ছেড়ে দিতে হবে এই জন্য এই ফজিলত অনেক আলাম বলতেছেন পাঁচ সাত বছরের মধ্যে মাহাদি আগমন করবেন কথাটাকে ঠিক এরকম সুনির্দিষ্ট সময় দিয়ে বলাটা সালাতে সালাহিনদের মানহাজের খেলা অর্থাৎ দিন বোঝার ক্ষেত্রে সালাতে সালাবিকদের সালাবদের অনুসরণ করতে হবে মানে সাহাবাই কেরাম তাবি তাবে তাবি যুগে যুগে আহমসুল্লাহ জামাতের মহাদ্দেসিন মোপাসেরিন তারা যেভাবে কোরআন আয়াতকে বুঝছেন হাদিসকে বুঝছেন দিন বুঝছেন ঠিক আমাদেরকে ওইভাবেই দিনকে বুঝতে হবে এর বাইরে গেলে গুমরাহের মধ্যে চলা যাওয়ার না এই জন্য সালাপরা যুগে যুগে এরকম দিনক্ষণ দিয়ে এত সালে অমুক সময় অমুক ইমাম মাহাদি আসবে তারপরে দাঁতজাল আসবে অমুক আসবে এটা সালাতেরা এই পদ্ধতি অবলম্বন করেন এটা কখন আসবে এটা আল্লাহ সুবান ভালো জানেন যখন আল্লাহ দরকার মনে করবেন আল্লাহ সুবান ভালো তবে পাঠাইবেন আসবে আমাদের কাজ হলো যে মাহাদি আসবেন দাঁতজাল আসবে আসবে এ আমাদের যত আলামত সহি হাদিসে প্রমাণিত সব আসবে এটা বিশ্বাস করা হলো আমাদের কাজ এর বাইরে আমাদের কোনো কাজ নেই তারপরে কাজ দিছে তুমি বিশ্বাস করে বসে থাকো আপনি কাজ বাড়ানোর দরকার যত কাজ আল্লাহ আপনার রাসুল দিচ্ছেন এতদূরের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি এর থেকে বাড়ানোর দরকার যখন আসবো তখন আমরাও দেখবো আমাদের দরকার হলো ইমানের উপরে তাকুয়ার উপরে আমলের উপরে বিদ্যমান থাকা যদি থাকি আল্লাহ আমাদেরকে চিনাটা সহজ করে দিই আমরা দেখবেন যে সহজে ইমাম মাহাদি চিনে গেল সহজে দাঁত চিনে গেল কিন্তু ইমান আকিদার মধ্যে সেরেক থাকলে কুপন থাকলে তাহলে আপনার ঘরের পাশে দিই মা দিয়ে হাঁটি দেব তাও আপনি চিনবেন না আল্লাহ সমান আমাদের সবাইকে তৌফিক দান করুন উলখানি বলতে যেটা বোঝা যায় উলখানির আবিষ্কারটা হচ্ছে উল উল খানি মানে উলকে খাই ফেলবে কি কোন বলত দেখে এটা উল হু আল্লাহ সুরা রাখলাম না উল হু আল্লাহ এইটা কয়েক লক্ষবার পড়বে মানে মাইনেটার জন্য এই জন্য এটার নাম দিচ্ছে মানে কুল খান কুল হু করা নবী সাল্লাম সাহবাইকরাম তাবি তারা কখনো মাইনেতের জন্য এরকম কুলহুয়াল্লাহ ওয়াহার কয়েক লক্ষবার বা দুই দুইবার বা তিন তিনবার বা পাঁচবারও পড়েন এই মর্মে কোনো দোষ আর যদি এটার অর্থ হয় খাওয়া দাওয়ার আয়োজন করা তো নবী সালাম সাহবাইকরাম তাবিনেরা যুগে যুগে কেউ এরকম খানার আয়োজন করেন এটা হলো হিন্দুদের মুশ্রিকদের অমুসলিমদের সিস্টেম তারা মানুষ মারা গেলে এরকম খাওয়া দাওয়ার আয়োজন করে ওখান থেকে আমাদের এই অঞ্চলে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা মনে করি খাওয়াইলে কি খারাপ জিনিস মানুষকে খাওয়াইলে তো স্বভাব এটা তো ভালো কাজ কিন্তু ইসলামে এরকম ভালো কাজ করতে হলেও এটার দলিল প্রমাণ থাকতে হয় কোরআন নবী সুন্নতের বাইরে গিয়ে ভালো কাজ করলে ওটা ভালো হয় না খারাপ হয়ে যায় একটু আগে বলছি না যেখানে আজান নবিসাম দেওয়ার কথা বলেন না এখানে আজান দেওয়াটাই খারাপ হয়ে যায় আপনি মানুষকে খাওয়ালে ভালো কথা কিন্তু যখন আপনি ওই মাইয়ের সাথে সম্পৃক্ত করে খাওয়াবেন তখন ভালো কাজটাও খারাপ যে আল্লাহ আজকের এই মাহফিলকে কবল মঞ্জুর করেন আল্লাহ এই মাহফিলের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে সমস্ত আলোচনাগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাপাক সবাইকে সুস্থতা দান করে যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাপাক সকল বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন আজকের এই মাহফিলকে সফল সার্থক করার জন্য যত ভাই বোন বিভিন্ন ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাপাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করেন এই এলাকার উপরে আল্লাপাক রহমত নাজির করুন এই এলাকাটাকে আল্লাপাক সেরেক মুক্ত বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহাক কবুল মঞ্জুর করে আল্লাহাক আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দিন আল্লাহ দিনকে সঠিকভাবে বোঝার জানার মানার আল্লাহাক তৌফিক দান করুন আমিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب